America nine eleven London seven seven জেহাদের চলছে আগুন জ্বলবে হক চলছে লড়াই চলবে চলবে হক চলছে লড়াই চলবে চলবে America nine eleven London seven seven জেহাদের চলছে আগুন জ্বলবে হক চলছে লড়াই চলবে চলবে বাতিলের চলছে লড়াই চলবে চলবে তোমরা যখন নির্বিচারে হামলা চালাও মুসলমানের গ্রাম শহরে গ্রাম শহরে বৃদ্ধ নারী যুবক শিশুর বক্ষ হতেও এমনি করেই রক্ত ঝরে রক্ত ঝরে মজলুমানের রক্ত যখন আত্মঘাতী হয় তোমাদের অত্যাচারে অত্যাচারে রক্ষ প্রাণের বদলা নিতে পাল্টা আঘাত হানবে তারাও তোমার ঘাড়ে তোমার ঘাড়ে মানবতার মিথ্যে চলে সন্ত্রাসী আর ঘাতক বলে আর কতদিন সত্য পায়ে দোল চলবে হক বাতিলের চলছে লড়াই চলবে চলবে হক বাতিলের চলছে লড়াই চলবে চলবে America nine eleven London seven seven জিহাদের চলছে আগুন চলবে হক বাতিলের চলছে লড়াই চলবে চলবে বাতিলের চলছে লড়াই চলবে চলবে হয়তো তারাই হানছে আঘাত লন্ডনে আর টুইন টাওয়ারে প্যান্টাগনে প্যান্টাগনে হোয়াইট হাউসেও হানতে পারে হানতে পারে গ্রেট ব্রিটেনের সিংহাসনে সিংহাসনে যায় না বলা কে বা কারা কখন কোথায় গুনছে প্রহর সংগোপনে সংগোপনে যায় না বোঝা থেকে কোন ক্রোধের আগুন জ্বালিয়ে দিতে আসছে ঘনে আসছে ঘনে আল্লাহু আকবার তুফানে উঠবে কাপন দুর্বিমানে যুদ্ধ জাহাজ সাগর তলায় তল চলবে হক বাতিলের চলছে লড়াই চলবে চলবে হক বাতিলের চলছে লড়াই চলবে চলবে America nine eleven London seven seven জিহাদের চলছে আগুন চলবে হক বাতিলের চলছে লড়াই চলবে চলবে হক বাতিলের চলছে লড়াই চলবে চলবে বাঁচতে যদি চাও তাহলে আরব হতে ছাউনি তোমার নাও উঠিয়ে নাও উঠিয়ে যাও সরে যাও ইরাক ছেড়ে কাবুল থেকেও সৈন্য তোমার নাও গুটিয়ে নাও গুটিয়ে ইসরায়েলের কবল থেকে মুসলমানের প্রথম কিবলা দাও ফিরিয়ে দাও ফিরিয়ে মুসলমানের পাক জমিনে ইচ্ছে হলেই আর নেমো না নাও ভিড়িয়ে নাও ভিড়িয়ে নয়তো মরু পাহাড় ঘিরে আরো আরব সাগর দজলা তীরে আগ্রাসীদের লাশের বহর গলবে হক বাতিলের চলছে লড়াই চলবে চলবে হক বাতিলের চলছে লড়াই চলবে চলবে America nine eleven London seven seven জিহাদের চলছে আগুন চলবে হক চলছে লড়াই চলবে চলবে হকবাতিলের চলছে লড়াই চলবে চলবে যতই ধরো বন্দি করো নিত্য নতুন ফন্দি করো লাভ হবে না লাভ হবে না আগ্রাসনের হাত গুটিয়ে দাও মিটিয়ে বঞ্চিতদের পাওনা দেনা পাওনা দেনা অতীত ভুলের কাফারা দাও চাও ক্ষমা চাও বন্ধ করো যুদ্ধবাজি যুদ্ধবাজি সব গোলামের ভাঙতে শিকল দল মুক্তি কামি বীরসনা দল মরতে রাজি মরতে রাজি মৃত্যু যাদের নিত্য সাথী আজ জেগেছে সেই সে জাতি আসবে সুদিন স্বপ্ন তাদের ফলবে হক বাতিলের চলছে লড়াই চলবে চলবে হক বাতিলের চলছে লড়াই চলবে চলবে America nine eleven London seven seven জিহাদের চলছে আগুন চলবে হক চলছে লড়াই চলবে চলবে হক বাতিলের চলছে লড়াই চলবে চলবে America nine eleven London seven seven জিহাদের চলছে আগুন জ্বলবে হক বাতিলের চলছে লড়াই চলবে চলবে হক বাতিলের চলছে লড়াই চলবে চলবে হক বাতিলের চলছে লড়াই চলবে চলবে হক বাতিলের চলছে লড়াই চলবে চলবে হক বাতিলের চলছে লড়াই চলবে চলবে হক বাতিলের চলছে লড়াই চলবে চলবে